জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে জিহাদ থেকে ফিরছিলাম আমি আমার দুর্বল উটটি দ্রুত চালাতে চেষ্টা করছিলাম এমন সময় এক আরোহী আমার পেছন থেকে আমার উটটিকে ছড়ি দিয়ে খোঁচা দিলে উটটি দ্রুত চলতে লাগলো যেমন ভালো ভালো উটকে তুমি চলতে দেখো ফিরে দেখি নাবি সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাকে প্রশ্ন করলেন জাবির তোমার এত তাড়াতাড়ি করার কারণ কি আমি উত্তর দিলাম আমি নতুন বিয়ে করেছি তিনি জিজ্ঞেস করলেন কুমারী না বিধবা আমি উত্তর দিলাম বিধবা তিনি বললেন তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন যার সঙ্গে খেলা কৌতুক করতে আর সেও তোমার সঙ্গে খেলা কৌতুক করত বর্ণনাকারী বলেন যখন আমরা মদিনায় প্রবেশ করব এমন সময় নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন তুমি অপেক্ষা করো এবং রাতে প্রবেশ করো যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে